বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত ইন্নাল হামদা লিল্লাহ সালাম আল্লাহ রাসুলিল্লাহ পিস টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিকিরুল্লাহ বা আল্লাহকে স্মরণ করা এর পদ্ধতি জানার জন্য আমরা আজকের অনুষ্ঠানে আল্লাহর জিকির কিভাবে করতে হয় আল্লাহর জিকিরের পদ্ধতি কি আল্লাহকে স্মরণ করার নিয়মটা কী আল্লাহকে স্মরণ করলে এর উপকারিতা কী এইসব বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক যে আলোচনা করেছি সে আলোচনার আজকের অংশে আমরা যে কথাটা জানতে চাইব সেটা হলো যে দৈনন্দিন জীবনে একজন মানুষ তার সকাল থেকে যখন তার কর্মদিবস শুরু হয় তা থেকে নিয়ে আবার ওই কর্মদিবস পর্যন্ত ফিরে আসতে যে সময়টা সে ব্যয় করে ফেললো এই সময় আল্লাহকে কিভাবে সে স্মরণ করবে এই বিষয়টা আমরা অবগত হব আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের অনুষ্ঠানে তশ্রিফ এনেছেন আলেমী দিন এবং ইসলামী ব্যক্তিত্ব বেশ কয়েকজন ওলামা আমরা আলোচনার প্রথমে তাদের সাথে পরিচিত হব আমার ডানে আছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত শেখ মুজাফর বিন মহসিন সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত একজন মুসলিম তার সারা দিন রাতে যে সময়টা সে পার করে প্রত্যনিয়ত যে সময়টা জীবন থেকে চলে যাচ্ছে এই সময়ে সবচেয়ে বড় পাওনা হলো যে সে আল্লাহকে স্মরণ রাখবে কারণ আল্লাহকে স্মরণ করলে সে মানসিক প্রশান্তি লাভ করে এটা হলো জিকিরের সবচেয়ে বড় একটা ফজিলত বড় একটা প্রতিদান তা আমরা এই স্মরণটা কখন কিভাবে করব। সারাক্ষণ এ নিয়ে তো আর ব্যস্ত থাকতে পারবো না এর ফাঁকে ফাঁকে আমাদের দুনিয়াবি অনেক কাজ আছে সে কাজও করতে হবে ওই কাজের সময় আমাদের কিভাবে তাহলে জিকিরটা হবে এই সব আপনার মনের প্রশ্নগুলো আশা করি আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে পেয়ে যাবেন আমি প্রথমেই আহ্বান করব শেখ মুজাফর বিন মোহসেনকে যে প্রতিনিয়ত মানুষের জীবনে যে সময়টা যাচ্ছে এই কোন কোন সময়ে কখন কি দোয়া পড়লে আমাদের জন্য সবচেয়ে উপকার হবে এবং আমরা নিয়মের মধ্যে ইসলামের অনুমোদনের মধ্যেই এই কাজটা করতে পারবো একজন মুসলিম ব্যক্তি তার পুরো জীবনটা একটা এবাদত যেখানেই সে যাই করতে যাবে তখন সেখানে কিন্তু জিকির দরকার জিকির না হলে হবে না যেমন ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আমি যদি এক গ্লাস পানি পর্যন্ত পান করি তবুও সেখানে বিসমিল্লা বলতে হচ্ছে খাওয়ার পরে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবে তবে কিছু কিছু স্থান আছে যে কিছু ত্রুটিপূর্ণ জিকির বা দোয়া থেকে গেছে আমরা যদি শুরু করি যে ঘুম থেকে ওঠার পরে আমি পড়লাম আলহামদুলিল্লাহ আহিয়ানা ঘুম থেকে ওঠার পরে আমি বাথরুমে যাব তখন বলবো বিসমিল্লাহ আল্লাহ মিনাল খুবসে বাথরুম থেকে বের হওয়ার পরে বলবো গোফরান আঁকা এরপরে যখন অজু করতে যাচ্ছি তখন অজুর আগে বলবো বিসমিল্লা এখানে একটা জিনিস উল্লেখ করার দরকার অজুর শুরুতে একটা দোয়া দেশে প্রচলিত আছে যে বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম হাক্কুন অল কুফরু বাতিলুন আল ইমান নুরুন অল কুফরু জুলমাতুন এই মর্মে এবং কিছু আলেমুলামা লিখছেন বইয়ের মধ্যে কিন্তু এই দোয়াটার কিন্তু ভিত্তি পাওয়া যায় না আবার অজুর পরে দোয়া পড়ার কথা আসছে যে রসুল্লাহ সাল্লাম পড়তেন যে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহুল শারিক আল্লাহ আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুহ রাসুলু আল্লাহ মাজ ওয়াজ এতটুকুই কিন্তু এখানে একটা কথা আছে যে আকাশের দিকে তাকিয়ে পড়তে এই বর্ণনা ঠিক নয় রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বিসমিল্লা বলে অজু আরম্ভ করতেন অজু শেষ হলে তিনটে বর্ণনা পাওয়া যায় অজু শেষের একটি বর্ণনা হচ্ছে আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বর্ণনার ফলাফল আল্লাহর নবী বলেছেন কেউ যদি এটা বলে অজুর পরে তাহলে সে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তিরমিজিতে এই বর্ণনা এটুকু বেশি হয়েছে যে আল্লাহ মাজালনি মিনাত্তাউবিন অবশ্য এতে কোনো নেকি উল্লেখ হয়নি তবে নেকি পাওয়া যাবে যেহেতু এটা দোয়া জি দোয়া জিকির অন্য এক বর্ণনাতে এসেছে সেটা হাসান পর্যায়ের যে রুজু করার পরে মানুষ বলতে পারে রাজি তবিল্লাহিন এছাড়া যত মানুষ এই বানাওয়াট দোয়া বলছে প্রত্যেকটা দোয়ার বাইরে দোয়ার বাইরে যত প্রচলিত দোয়া আছে সুরাতুল কাদর সহ আরো যত এগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব একটা বানাওয়াট এগুলো মানুষ নিজে রচনা করে নিয়েছে এগুলোই হচ্ছে আল্লাহর রাসুলকে নামানার সামিল আল্লাহ রসুলের আনুগত্যকে ছেড়ে দেওয়ার অন্তর্ভুক্ত এই বিষয়ে আমাদের শ্রোতা মন্ডলীর নিকটে আমরা এটা আবেদন রাখবো যে আপনারা এই বিষয়ে পালন আপনারা যা খায় ধন্যবাদ অত্যন্ত মূল্যবান একটা কথা কিন্তু আমরা পেয়ে গেছি ওনার কথা থেকে যে আমাদের কাছে অতি সংক্ষেপে কিন্তু এইসব দোয়াগুলো আছে কিন্তু এই সংক্ষিপ্ত দোয়াগুলো আমাদের কাছে প্রকাশ না পেয়ে অথবা আমরা চালু না করে এর চেয়ে বড় বড় যে দোয়াগুলো আমরা পাঠ করছি তার কোনো ভিত্তি দেখছি না আমি শাহেখ মাদানিকে এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করব যে আপনার কাছে আমরা আবার আসবো শাহেখ মাদানি যে উনি কথাটা বললেন যে আমাদের এখন যে দৈনন্দিন যে আমলগুলো এখানে কখন কোনো জিকির করব এরকম নির্দিষ্ট কিছু আছে কিনা ঘুম থেকে উঠে আমরা দোয়া আছে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুসুর জি এই দোয়াটা আমরা একটু এক মিনিট একটু চিন্তা ভাবনা করে দেখি যে এর মধ্যে আমরা কি বললাম আলহামদুলিল্লাহ আহিয়ানা যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে জীবিত করলেন জিন্দা করলেন আচ্ছা। বাদামা আমাতানা আমাদেরকে মেরে ফেলানোর পরে আমরা তার নিকটেই তার কাছেই ফিরে যাব ফিরে যাবো এই যে দোয়া একজন মুসলিম জীবনে এর যে কত বড় প্রভাব প্রভাব এবং এটা যে কত বড় মূল্যবান দোয়া এই দোয়াটা যদি কোন মুসলিম বুঝে পড়ে তাহলে সারাদিন তার অন্যায় করার কোনো সুযোগ নেই আমি তো ঘুম এসে মরে গেছিলাম হ্যাঁ, হ্যাঁ। ঘুম আসলে মরা ধান কাটলে নাড়া আল্লাহ আল্লাহ রাবুল আলমিন মানুষের রুহুগুলি বের করে নেন যারা ঘুমিয়ে যায় এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ ইয়াতাফালাহিনা মাউতেহা মৃত্যুর সময় রুহু টেনে নেন যার মৃত্যুর ফয়সালা হয়ে গেছে তার রুহুটা রেখে দেওয়া হয় ওয়ুর সিলুল ওখরা ইলা আজালিম মুসাম্মা আর কিছু রুহুকে ফেরত দেওয়া হয় আমি ঘুমন্ত অবস্থায় রুহুটা আল্লাহর কাছে চলে গেল সেই রুহুটা আবার ফিরে আসলো সেই আল্লাহর অর্ডারে আমি জিন্দা হইলাম আবার আল্লাহর অর্ডারেই আবার রাত্রে বেলা থাকবো বেঁচে থাকবো দিনের বেলা বেঁচে থাকবো রাতে ইন্তেকাল করবো এই সত্যি সত্যি অনুভূতিটা যদি মানুষের ভিতরে সকাল থেকেই হয় তাহলে সে অন্যায় করার সুযোগ তার কোথায় জিকির করার অর্থ তো এটাই যে স্মরণ করবে কিয়ামত পর্যন্ত যত দোয়ার যত দরুদ কিন্তু এই দোয়ার অতএব আমরা এই আসছি উজুর কাছে উজুর সময় যে নিয়ত গোসলের সময় নিয়ত বিভিন্ন সময় যে নিয়ত বানিয়ে দেওয়া হয়েছে আরম্ভের সময় সালাত আরম্ভের সময় নিয়ত নফলের সময় আলাদা নিয়ত কিন্তু নিয়ত করতে হয় নিয়ত পড়ার কোনো বস্তু না বস্তু না তো শেখ আপনাকে অশেষ ধন্যবাদ যে বিষয়টা আপনি আলোচনা করতেছিলেন আমরা আপনার কাছে আবার ফিরে আসব আমাদের সময় হলো একটু বিরতিতে যাবার দর্শক মণ্ডলী আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা বিরতি শেষে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন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 হলো আবার আমরা সবচেয়ে বেশি নেকিও লাভ করতে পারলাম এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আসলেই আমাদের দৈনন্দিন যেভাবে আল্লাহর নবী আমাদেরকে তাসবি তাহাল জিকিরাজকার বলার জন্য বলে গেছেন এভাবে আমাদের হওয়া উচিত তাহলেই আমরা সন্ন্যত মতো আমল করব এবং আমরা তেমন নেকি পেয়ে যাব জি ইনশাল্লাহ তো তার একটা হচ্ছে আমভাবে আল্লাহ রসুল সারা দিনের জন্য একটা তাসবি উল্লেখ করেছেন যে মানুষ সারা দিনের মধ্যে যদি একশো বার বলতে পারে তাহলে ওকে দশ জন গোলাম আজাদ করার নেকি দেওয়া হবে আরো অতিরিক্ত একশো নেকি তাকে প্রদান করা হবে থেকে কোন বর্ণনা আছে বানী ইসমাইল জি বানী ইসমাইল ইসমাইল বংশের দশ জন গোলাম মানে সম্ভ্রান্ত ফ্যামিলির গোলামদের তো একটু দামও বেশি হয় ওই অত বেশি মূল্যবান দাম দিয়ে খরিদ করলে যেই পয়সাটা খরচ হতো তার সব হতো সেই পরিমাণ অর্থাৎ অধিক সব দেওয়া হতো যদিচ আমরা দর্শক মন্ডলী অবশ্য গোলামের বিষয়টি আমরা জানি না যে গোলাম কি এটা আমাদের কাছে অস্পষ্ট থাকতে পারে দাস দাসী আমরা বলি দশ জন দাস বা দাসীকে মুক্ত করে দিলে যে নেকি পাওয়া যায় সেই নেকি হবে আজকে তো আর দাস দাসী নেই আমরা বললে জন দাস দাসীকে মুক্ত করার যে নেকি হয় সেটাই পাবো ইনশাল্লাহ অতিরিক্ত আল্লাহ তালা আমাদের একজন দাস দাসী মুক্ত করার নেকি হলো তার পুরা পরিবর্তে চোখ থেকে মুক্ত হয় এরকম হ্যাঁ। হ্যাঁ, হাদিসে এসেছে হ্যাঁ, যে আল্লাহর নবী বলেছেন যে কোন মানুষ যদি কোনো মানুষ যদি কোনো মানুষকে কোনো গোলামকে দাসকে মুক্ত করে দেয় তাহলে তার প্রত্যেক অঙ্গের বিনিময়ে এই মুক্তকারীর প্রত্যেক অঙ্গকে জাহান নাম থেকে তারপর তিনি বলেছেন যে তাকে আরো অতিরিক্ত একশো নেকি প্রদান করা হবে তার একশোটি পাপ মিটিয়ে দেওয়া হবে এবং সেই দিন সে সারাদিন শয়তান থেকে নিরাপদে থাকবে আল্লাহর নবী কথা বলছেন আমরা শেখ আব্দুর রাজন ইসিউর কাছে আমরা আবার ফিরে আসব তার আগে আপনার কাছ থেকে আমরা জানবো যে দশটা গোলাম আজাদ করার যে সোয়াবটা ঠিক এইরকম আরও অনেক দোয়া আছে যে দোয়াগুলো পড়লে সোয়াব হবে তো এইরকম দু একটা দোয়া যদি আমাদেরকে শেখাইতেন বা বলে দিতেন আমরা সেটার উপর আমল করতে পারতাম আসলে দৈনন্দিন ধারাবাহিক যে দোয়াগুলো আছে কিছু কিছু দোয়ার সাথে সংশ্লিষ্ট ইবাদত বা সময় মানে ফজিলত আছে ফজিলত আছে জি জি জি যেমনটা এর আগে বলেছি কুয়াতা ইল্লা বিল্লাহ জি জি এই একটা দোয়ার একটা ফজিলত আছে এই ফজিলত এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এটা জান্নাতের একটা ভান্ডার ভান্ডার ভান্ডার জিকিরের বিষয়টা নির্দিষ্ট কিছু সময়ের সাথে জিকির ফজিলত উল্লেখ করা হয়েছে যেমন একটা জিকিরের ব্যাপারে বলা হয়েছে যে অজুর জিকিরটা যেমনভাবে আমরা জানতে পারলাম ঠিক আর একটা জিকিরের ব্যাপারে আমরা জানতে পারি রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে এ একটা জিকির এখানে ফজলতটা বর্ণনা করার উদ্দেশ্য এমনটাই যে অনেক মানুষই বাজারে গেলে আল্লাহকে ভুলে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি হ্যাঁ। পড়বে লাহ শারিকালা লাহুল মুলক আল্লাহুল হামদ ইহি ও অমিত বিয়াদিকাল খাইর ওয়াহু কাদির যে ব্যক্তি এই দোয়াটি পড়বে ওই ব্যক্তির দশ লক্ষ পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন দশ লক্ষ নেকি তার আমল লিপিবদ্ধ করবেন এবং দশ লক্ষ মর্যাদা তার বৃদ্ধি করে দেবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন এরকম আমাদের অনেক জিকির আছে আমরা যে জিকির আপনার কাছ থেকে আমরা আবার শিখে নিব জেনে নিব তো শেখ মাদানী ধন্যবাদ আপনাকে জনৈকা স্ত্রী জুয়াইরিয়া রাজি আল্লাহ মা জুয়াইরিয়া রাজি আল্লাহ ফজরের সালাত আদায় করে নামাজে বসে জিকিরাজগার করতে থাকলেন আর আল্লাহ রসুল ওখান দিয়ে যাচ্ছিলেন ওখান দিয়ে চলে যাচ্ছিলেন ফিরে এসে দেখলেন যে ওখানেই বসে আছে তাজবি তাহালিল করতেই আছে তো তখন বললেন যে তুমি যে এতক্ষণ ধরে তাজবি তাহালিল করছো তা আমি চারটি কথা বলেছি এই চারটি কথার ওজন তার চেয়ে অনেক বেশি অনেক বেশি আল্লাহ সে কি চারটি কথা সুবহান আল্লাহি ও দিহি আদাদা খালকিহি ও রিদা নাফসিহি ও জিনাতা আরশিহি অমিদাদা এটার অর্থ বুঝলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো যে এর ওজন এত বেশি কেন আল্লাহ আল্লাহর পবিত্রতার সাথে আল্লাহর প্রশংসা বর্ণনা করছি আদাদা খালকিহি আল্লাহর সৃষ্টি জগতের সমপরি আল্লাহর সৃষ্টি জগতের রব্বিকা ইল্লাহু তোমার আল্লাহর সৈন্য সামন্ত সম্পর্কে এক আল্লাহ ছাড়া কেউ জানেন জানেন আয়দা খালকি কি রিদা নাফসিহি আল্লাহর অন্তর যতটুকু প্রশংসা এবং সন্তুষ্টি হয় তার সন্তুষ্টির সংখ্যা সমপরিমাণ সমপরিমাণ মানে সন্তুষ্ট করা যায় ততটুকু প্রশংসা মানে আর আর আল্লাহ পাকের ওজন পরিমাণ আল্লাহর কুর্সি হলো আসমান জমিন পরিবেশ পরিবেশ আর এই কুর্সি হলো আল্লাহর পদযুগল রাখার জায়গা জায়গা এই কুর্সির তুলনায় আরসটা কত বড় আল্লাহ রসুল বলছেন যে একটা বিশাল ময়দানের মধ্যে একটা ছোট রিং ফেলে দিলে রিংটা যত ছোট হয় আর মাঠটা যত বড় হয় আল্লাহর আরসটা তত বড় জিনাতা আরসিহি ওয়া মিদাদা কালিমাতিহি আল্লাহর কালেমা লেখার কালি পরিমাণ প্রশংসা আল্লাহর করলাম আল্লাপাক বলছেন যে আসমান জমিনে যত গাছপালা আছে সবকে কলম বানিয়ে দিয়ে আর সাগরের সমস্ত পানিকে কালি বানিয়ে দিয়ে এ দিয়ে যদি আল্লাহর কালেমা লেখা শুরু করা যায় মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর কালেমা লেখা শেষ হবে না এরপরে যদি আরো সাত গুণ মানুষ যদি সকালে বলে সুবাহ এটা যদি একশো বার বলে তাহলে আল্লাহর নবী বলছেন যে তার সমস্ত পাপ ক্ষমা করা হবে যদি তার পাপের সমপরিমাণ সাগরের ফেনার সমান হয় তবুও অন্য এক বর্ণনে এসেছে ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তবুও তার সমস্ত পাপ ক্ষমা করা হবে অথচ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া একটা বড় অপরাধ কাবিরা আর কাবিরা তওবা ছাড়া মাফ হয় না জি রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাহলে তার সাগরের সমপরিমাণ ফেনার সমপরিমাণ যদি পাপ হয় তবুও তার পাপকে ক্ষমা করে দেওয়া হবে আবু হরাইরা রাজি আল্লাহ বলছেন যে আল্লাহর নবী বললেন সৈয়দুল ইস্তেকভার ক্ষমা চাওয়ার জগতে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল দোয়া জি রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ক্ষমা চাওয়ার সর্দার যার বিনিময়ে ক্ষমা চাওয়া হয় তোমরা যদি সকালে বলো অন্তরে বিশ্বাস নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত মারা যাও তাহলে জান্নাতে যাবা আর সন্ধ্যায় যদি বলো আর সকাল পর্যন্ত সময়ে যদি মারা যাও অন্তরে বিশ্বাস নিয়ে বলে থাকো তাহলে জান্নাতে যাবা আল্লাহমা আন্তা রব্বি ইলাহা ইল্লা আন্তা হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো মাবুদ নেই খালাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছ ও আনা আব্দকা আমি তোমার দাস ও আনা আলা আহাদেকা আমি তোমার সাথে একটা ওয়াদা অঙ্গীকারে রয়েছি অদেকা মস্তাতাত আমি এই অদাকে সম্ভবপর পালন করার চেষ্টা করব। আবু আলাকা বিনিয়ামাতিকা আলাইয়ে তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছ সব অনুগ্রহকে আমি স্বীকার করছি অব বেজাম্বি আমি আমার পাপকেও স্বীকার করছি যে আমি অপরাধী ফাঁক ফেরিলি তুমি আমাকে মাফ করো লাগ ফেরুদুনু বা ইল্লা আংতা আর তুমি ছাড়া এই পাপ কেউ ক্ষমা করে না মানুষ যদি এই দোয়া সকালে পড়ে আর বিকাল পর্যন্ত সময়ে মারা গেলে ও জান্নাতে যাবে বিকেলে পড়ে বিকেলে পড়ে আর রাতে সকাল পর্যন্ত সময়ে মারা যায় তাহলে ও জান্নাতে যাবে আমরা দর্শক মন্ডলীর কাছে এ বিপরে জোরালো দাবি রাখবো যে আপনারা এই দোয়া মুখস্থ করে নিয়ে সকাল সন্ধ্যা বলার জন্য আপনারা প্রাণপণে চেষ্টা করবেন একজন সাহাবি বলছেন যে আমরা রাসুল আমাদের কাছে না থাকায় খুঁজতে বের হলাম যে তিনি গেলেন কোথায় তারপরে আমরা আবুয়া নামক এক জায়গায় আল্লাহ রাসুলকে পেয়ে গেলাম তো আল্লাহ রসুল আমাদেরকে আমাকে বললেন তার নাম খোবায়েব সাহাবি আল্লাহ তালানো তো আল্লাহ রসুল বললেন যে কুল বলো তা আমি বললাম যে মা কুলো আমি কি আচ্ছা, বলবো বলবো হ্যাঁ। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি সকালে তিনবার করে বলো সোলা ফালাক সুরা নাস সুরা এখলাস আর বিকালে বলো সুরা এখলাস সুরা ফালাক আর সুরা নাস তিনবার তিনবার করে সকালে বিকালে বলো সর্ব ধরনের অনিষ্ট থেকে তুমি রক্ষা পাবা আর সব ধরনের কল্যাণ তুমি একবার পড়লে জি আর এমনিতে আল্লাহ রসুল একবার বলছেন যে তোমরা কি কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম মানে সব জি তো সাহাবিগণ বললেন যে কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ কিভাবে পড়া যাবে আল্লাহ রসুল তখন বললেন যে সুরা এখলাস হচ্ছে ষোলশে কোরআন ষোলশুল কোরআন সুরা এখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ একবার পড়লে একবার অর্থাৎ কোরআন মাজিদ একবার পড়লে যা পাওয়া যাবে মানুষ যদি সুরা এখলাস তিনবার পড়ে তাহলে সেই নেকি অর্জন করবে অর্থটা কোরআন শরীফ তো যেটা আছে পড়লে যে সব হচ্ছে ওই সব তো সে পাচ্ছেই জি জি জি কোরআন শরীফ বাদ দিয়ে সেখানে এই সুরা পড়তে থাকবে সেটা না জি না কোরআনের তেলাওয়াত সে পড়বে সেখানে তখন এই দুইটা যদি কেউ পড়ে তাহলে সমপরিমাণ সব তার খাতায় জি জি আল্লাহ দান করবেন এটা একটা বিরাট বিষয় জি তো আমরা আজকের যেই মূল্যবান আলোচনা হলো এই আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিকিরগুলো করার দরকার যেসব দোয়াগুলো করার দরকার এবং এইসব দোয়া করলে আমাদের মনোবাঞ্ছা যেমন পূরণ হবে মনের আশা যেভাবে পূরণ হবে দুনিয়া আমরা যেভাবে শান্তি লাভ করতে পারবো সাথে সাথে আবার পরকালে মুক্তিরও ব্যবস্থা হবে এই দোয়ার সাথে আমি প্রার্থী একটা জিনিস চাইছি কিন্তু তার দোয়ার যাজাও আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমার কাছে চাইলে আমি খুশি হই ঠিক এই জন্য আল্লাহ খুশি হয়ে আমাকে আমার মনোবাঞ্ছা পূরণ করে দিচ্ছেন আর সাথে সাথে আমাকে প্রতিদান হিসেবে সোয়াবেরও ঘোষণা পাওয়া যাচ্ছে হাদিসের মধ্যে যেটা আপনারা ক্লিয়ার করে বলার চেষ্টা করলেন তা আমি আশা করব আমরা দর্শক শ্রোতা যারা আছি আমরা এই আলোচনা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব বিশেষ করে এই হাদিসগুলো ওনারা যেভাবে বললেন তাতে আমরা বলতে পারি যে কেউ যদি সুন্নতি দোয়া বা মহেশ্বর ইসলামের শিক্ষানো